আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় আজকাল কার হোলা হাইনের কার হোলা হাইনের এচ্চারো কিল্লাই যে হয় আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় হয়লা বৈশাখ হালন করি হান্তা ইলিশ খাই হর দিন হইতে হোলাও কোরমা চাইনি সারা নাই হাতে গো চাইনি সারা নাই ইংরেজি তারিখ সন লেখি ইংরেজি তারিখ সন লেখি জীবন করতে চাই যে জয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আজকালকার হোলা হাইনের আজকালকার হোলা হাইনের ইচ্ছারও কিল্লাই যে হয় আম্মা আপা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ডেডি কো সাসা সাসি বাদ দি হে গুন আঙ্কেল আন্টি ডাকে ধনির হোলা হাইন যে হাফ প্যান্ট হরি থাকে হায়রে হাফ প্যান্ট হরি থাকে জিন্স হ্যান্টার হাঞ্জাবিতে জিন্স হ্যান্টার হাঞ্জাবিতে মাইয়া যে সাজি রয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ডেডি কয় আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় হোলা হোলা কিল্লাই যে হয় আম্মা আব্বা গো আন্নে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো গো মাম্মি ড্যাডি কয় কত গুণ আছে কানে তার লাগাই মোবাইলে গান হুনে দেহি হোয়ালে আনাই হে গুণের হোয়ালে আনাই টকটাম খুঁজি খুঁজি হিরি টকটাম খুঁজি খুঁজি হারা রাজ্যে জাগি রয় আম্মা আপা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আপা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আজকালকার হোলা হাইনে আজকালকার হোলা হাইনের ইচ্ছার কিল্লাই যে হয় আম্মা আপা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আতে আবার সুরি লাগায় কিছু হোলা হাইন মায়ার মতো লম্বা চুলরা ইয়েন কি এর আইন বাইসা ইয়েন কি এর হাতে আবার চুরি লাগায় কিছু হোলা হাইন মায়ার মতো লম্বা চুলরা ইয়েন কি এর আইন বাইসা ইয়েন কি এর কানে তে দুল লাগাই আবার তে দুল লাগাই আবার কি আনন্দে মাতি রয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কো আজকালকার হোলা হাইনের আজকালকার হোলা হাইনের এচ্চারো কিল্লাই যে হয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় ইচ্ছা কারবার ব্যাজ্ঞান রে ভাই বিদেশি কালসার ডিশ দেখি হোলা হাইনের ওইতেছে আলসার হাইরে ওইতেছে আলসার ইচ্ছা কারবার ব্যাজ্ঞান রে ভাই বিদেশি কালচার ডিশ দেখি হোলা হাইনের ওইতেছে আলসার হাইরে ওইতেছে আলসার খানা দানা আরামের গুম খানা দানা আরামের গুম গোল্লায় যে যাইতে রয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আজকালকার হোলা হাইনের আজকালকার হোলা হাইনের ইচ্ছা রোগ কিল্লাই যে হয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয় আম্মা আব্বা গো আনে গো মাম্মি ড্যাডি কয়